আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাত আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই আশা রাখি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন কুশল ও মঙ্গলে আছেন সুখে থাকুন শান্তিতে থাকুন সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন আল্লাহ রব্বুল্লা আলমিনের কাছে সেই কামনা করি যারা অসুস্থ আল্লাহ রব্বুল্লা আলমিন তাদেরকে সুস্থতা দান করুক যারা ঋণে ভোগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুক ওইরূপ যাদের জীবনে কোনো রকমের অভাব বা অশান্তি আছে আল্লাহ রব্বুল আলমিন তাদের সকলের জীবনে সুখ শান্তি ফিরিয়ে দিক সকলের মনোকামনা আশাকে পুরো করুক যে সমস্ত মাতা পিতারা নিজের কন্যা বা ছেলের বিবাহ নিয়ে চিন্তিত আল্লাহ রব্বুল আলমিন ওনাদেরকে ওই চিন্তা থেকে মুক্তি দান করুক অর্থাৎ ওনাদের কন্যা বা পুত্রের জন্য সুপাত্র দান করুক আমার যে সমস্ত বোনেরা ভাবিরা বাড়ির বউরা এখনও সন্তানের শান্তি থেকে বঞ্চিত আল্লাহ রব্বুল্লা আলমিন ওনাদের কোল দিক অর্থাৎ ওনাদের সংসারে সুসন্তান দান করুক আমার যে সমস্ত ছোট ভাই বোনেরা স্কুলে কলেজে পড়াশোনা করছে তারা যেন সুশিক্ষায় শিক্ষিত হয়ে বা উচ্চ শিক্ষা লাভ করে নিজের ও নিজের পরিবারের নিজের বংশের নামকে উজ্জ্বল করতে পারে আল্লাহ তাদেরকে সেই তৌফিক দান করুক আমাদের মধ্যে যারা হজ ও জিয়ারত ওমরায় যাওয়ার ইচ্ছুক আল্লাহ রব্বুল আলমিন তাদের সকলের মনোকামনা আশাকে পুরো করুক আমাদের সকলকে সৎপথে চলার অসৎ পথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুক আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমাল করে সেটা অন্যদের সামনে তুলে ধরতে পারি বা অন্যদের কাছে পৌঁছে দিতে পারি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সেই মনোবল অনেক তৌফিক দান করুক আমিন আর রব্বাল আলমিন এই দোয়ার সঙ্গে আমি আজকের পর্ব শুরু করতে চলেছি গত সপ্তাহে শনিবারে হজরত আদম আলাহিসাল্লামের জীবনী নিয়ে আমি আলোচনা শুরু করেছিলাম আর ওয়াদা করেছিলাম যে আমি প্রতি শনিবারে ইনশাআল্লাহ কোরআন হাদিসে যে সমস্ত নবীদের জীবনী বা কাহানি উল্লেখ হয়েছে আমি আপনাদের সামনে পরস্পর তুলে ধরব আর ওনাদের ওই জীবনী থেকে আমরা কি শিক্ষা লাভ করতে পারি ওনারা যে আমাদের জন্য আইডিয়াল হয়ে এসেছিলেন আমাদের হেদায়তের জন্য এসেছিলেন তো ওনারা নিজের উম্মাদকে কি শিক্ষা দিয়েছেন বা উম্মাদ তানাদের থেকে কি শিক্ষা নিয়েছেন তানার হুকুমকে মান্য করে মেনে চলে তানারা কিভাবে লাভবান হয়েছেন আর যারা নবীর হুম উম্মাতরা যারা নবীর কথা মানেনি আল্লাহর হুকুমকে অমান্য করেছিল তারা কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল তাদের উপরে কিভাবে আল্লাহর আজাব এসেছিল এই সমস্ত অনেক কিছু আপনাদের সামনে আমি পরস্পর তুলে ধরব তাই গত সপ্তাহে হজরত আদম আলাইসাল্লামের জীবনী নিয়ে যখন আমি আলোচনা করছিলাম তো তখন আমি বলেছিলাম যে ওনাকে কিভাবে সৃষ্টি করা হয়েছিল উনি কতদিন জান্নাতে ছিলেন জানাবে হাওয়ার সঙ্গে ওনার বিবাহ কোথায় হয়েছিল বা হজরত আদম আলাইসাল্লামের সন্তান আদিদেরকে নিয়ে আলোচনা করেছিলাম তারপরে হজরত আদম আলাহিসাল্লামকে প্রথম কেন নবী করে পাঠানো হয়েছিল বা হজরত আদম আলাহিসাল্লামকে সেজদা করার কেন হুকুম দেওয়া হয়েছিল এই সমস্ত বিভিন্ন বিষয়ে আমি আলোচনা করেছিলাম বা প্রশ্নের উত্তর দিয়েছিলাম বলেছিলাম আজ আমি গত সপ্তাহের আগের কথা বলতে চাই মানে যেগুলো এখনও জানতে বাকি আছে হজরত আদম আলাইসালামের সম্পর্কে তাই প্রশ্ন হিসাবে আমি উত্তর দিতে চাই এখানে প্রশ্ন এভাবে রাখা হয়েছে বহু মানুষ আছেন যারা হজরত আদমকে নিয়ে ভাবেন এবং তানারা বলেন যে আমাদের বাবা হজরত আদম অপরাধ বা পাপ করেছিলেন মানে আল্লাহর হুকুমকে উনি অমান্য করেছিলেন ওনাকে জান্নাতে যে ফল বা যে গাছের নিকটে যাওয়া মানা করা হয়েছিল উনি সেই গাছের ফল খেয়েছিলেন বলে এভাবে কিছু লোকেরা ভাবেন যে উনি অপরাধ করেছিলেন নওজবিল্লা মিনজা আলিক এটা অসম্ভব নবী কখনো পাপ করতে পারেন না তাহলে আমরা সাধারণ মানুষ কিভাবে পাপ থেকে বিরত থাকতে পারি বা নিজেকে গুনাহ থেকে কিভাবে বাঁচাতে পারি মানুষ নিজের জন্যে পথ খুঁজছে হজরত আদম আলাইসাল্লামের মতো একজন নিষ্পাপ মানুষ নবী যখন শয়তানের চক্রান্ত বা ষড়যন্ত্র থেকে মুক্তি পাননি তাহলে আমরা সাধারণ মানুষ কিভাবে শয়তানের চক্রান্ত থেকে বাঁচতে পারি বা তার প্রলোভন প্রলোভনকে এড়াতে পারি সুন্দর প্রশ্ন তবে তার উত্তরও গুরুত্বপূর্ণ খুব সচেতন হয়ে মন দিয়ে এটা শোনার দরকার আছে এখানে কথা হচ্ছে যে হজরত আদম আলাইসাল্লাম খোদা না করুক নওয়াজবিল্লা উনি আল্লাহর হুকুমকে অমান্য করেছিলেন হজরত আদম ও হাউয়াকে জান্নাতে থাকার বা বসবাসের আল্লাহ হুকুম দিয়েছিল বা অনুমতি দিয়েছিল কিন্তু জান্নাতে একটা গাছ ছিল সেই গাছের সম্পর্কে কোরআন বলে ফালা তাকরা বাহাদ যারা আল্লাহ বলছে হজরত আদম হজরত হাওয়া আলাহিম আসসালামের জন্যে যে তোমরা দুজনে যেন এই গাছের নিকটে যেও না যদি এই গাছের নিকটে যাও তো তোমরা নিজেদের ওপরে জুলুম করবে অর্থাৎ এটা আল্লাহর একটা পরামর্শ ছিল যে যদি তোমরা ওই গাছের নিকটে যাও তো ক্ষতিগ্রস্ত হবে তাই যাতে ক্ষতিগ্রস্ত না হও ওই গাছের নিকটে যেন যেও না হজরত আদম হাওয়া জান্নাতে বসবাস করছিলেন কোনো অসুবিধা ছিল না শান্তিপূর্ণভাবে জীবনযাপন করছিলেন কিন্তু শয়তান ওদিকে যে অঙ্গীকার করে রেখেছে যে আমি যখন আল্লাহ নজরে বহিষ্কার হয়েছি আর আমাকে যখন জান্নাত থেকে বহিষ্কার করা হয়েছে তো আমি যার কারণে বহিষ্কার হয়েছি তাকেও এই জান্নাতে সুখে শান্তিতে থাকতে দেবো না শয়তান বহু চেষ্টা করছিল কিভাবে কোনো চক্রান্তের মাধ্যমে হজরত আদমকে পদভ্রষ্ট করার বা আদমের মাধ্যমে এমন কিছু করানোর যে করলে আল্লাহ নারাজ হয়ে আদমকেও জান্নাত থেকে বাহির করে দেবেন কিন্তু শয়তান কোনো নবীকে কখনো কিন্তু পদভ্রষ্ট করতে পারেনি পারবেও না শয়তান আল্লাহর ওলি অর্থাৎ নবী বা ইমামকে কখনো পথভ্রষ্ট করতে পারেনি আর পারবে না শয়তান সমস্ত প্রকারের ক্ষমতা রাখে তাকে সমস্ত রূপ ধারণ করার অনুমতি দেওয়া হয়েছে বা সুযোগ দেওয়া হয়েছে তাকে ফ্যাসিলিটি দেওয়া হয়েছে কিন্তু শয়তান কখনো কোনো নবী বা ইমামের রূপ ধারণ করতে পারবে না কেননা এনারা আল্লাহর প্রতিনিধি আল্লাহর খলিফা জমিনের উপরে আল্লাহর তরফ থেকে এনারা হেদায়তের জন্য এসেছেন যদি শয়তান ওনাদের রূপ ধারণ করতে পারে তাহলে ওই আল্লাহর প্রতিনিধি হয়ে শয়তান পথভ্রষ্ট করবে সহজে মানুষকে ভুল পথে নিয়ে যেতে পারবে তাই শয়তানকে কখনো কোনো নবীর রূপ ধারণ করার বা কোনো ইমামের রূপ ধারণ করার অনুমতি দেওয়া হয়নি তো শয়তান চেষ্টায় ছিল কিভাবে হজরত আদমকে ওই শান্তি থেকে ওই জান্নাত থেকে বা এই জান্নাতের সুখ শান্তি থেকে বঞ্চিত করবে সুতরাং যখন সক্ষম হলো না তখন সে একটা উপায় খুঁজল যে আদমকে তো আমি নবীকে তো পথভ্রষ্ট করতে পারলাম না বা পারবো না কিন্তু নবীর স্ত্রী হয়তো তাকে আমি আমার এই পল্লবনের মধ্যে ফাঁসাতে পারবো আমার এই মিষ্টি কথার জালের মধ্যে হয়তো তাকে ফাঁসাতে পারবো আর সেটাই করলো শয়তান ইবলিস ওই গাছের একটা ফল নিয়ে আসছে কোথায় যেন বেহাওয়ার কাছে এসে বলছে এ সুশ্রী নারী এ হাওয়া তুমি কি চাও না তুমি বা তোমার স্বামী শক্তিশালী শক্তিশালী হও দীর্ঘজীবী হও উচ্চ স্থান পাও জানাবে হাওয়া জানতেন না বা বুঝতে পারছেন না ইয়ে কি চাচ্ছে সুতরাং জিজ্ঞাসা করলে তুমি কি চাও কি চাচ্ছ জানাবে হাওয়া মাটির ছিলেন আর শয়তান জেনার মধ্যে ছিল আগুনে তৈরি ছিল সুতরাং শয়তানের কথা শুনে জানাবে হাওয়া তখন জিজ্ঞাসা করলে তুমি কি চাও কি বলতে চাচ্ছ তখন শয়তান এইভাবে বলছে দেখো আজ আমি কত শক্তি পেয়েছি দীর্ঘজীবী হয়েছে আল্লাহ আমাকে কেয়ামত পর্যন্ত সুযোগ দিয়েছে এবং আমি যখন যা চাচ্ছি তাই করছি যেখানে ইচ্ছা সেখানে যেতে পারছি সব কিছু করতে পারছি যদি এই ফল খাও তো তুমি এবং তোমার স্বামীও দীর্ঘজীবী হয়ে যাবে শক্তিশালী হয়ে যাবে যা ইচ্ছা তাই করতে পারবে নারীর মন নরম হয় সুতরাং শয়তানের চক্রান্তে পড়ে গেছেন বা জালে ফেসে গেছেন জানাবে হাওয়া আর ওই ফল নিলেন তিনি হজরত আদম আলাইসালামের কাছে আসছেন এসে নিজের স্বামীকে সমস্ত স্বামী নিজের স্ত্রীকে ভালোবাসেন আর হজরতে আদম নিজের স্ত্রী সুশ্রী নারী জানাবে হাওয়াকে খুব ভালোবাসতেন তাই এই দুনিয়ায় অবতীর্ণ হওয়ার পরে জানাবে হাওয়াকে না পেয়ে জানাবে আদম বহু কেঁদেছিলেন পাঁচজনের সম্পর্কে ইতিহাসে লেখা হয়েছে তেনারা বহু কেঁদেছেন এই দুনিয়ায় তো সর্বপ্রথম হজরত আদম আলাইসালাম উনি বহু কেঁদেছিলেন এই দুনিয়াতে একা বিরান ঘুরে বেড়াচ্ছিলেন আর নিজের স্ত্রী নিজের জীবনসাথী জানাবে হাওয়াকে খুঁজছিলেন জানাবে ইয়াকুব নবী কেঁদেছিলেন ইউসুফ নবী কেঁদেছিলেন শোয়েব নবী কেঁদেছিলেন আর মা ফাতেমার সম্পর্কে পাওয়া যায় উনিও খুব কেঁদেছিলেন বা এমামে জয়নুল আবদিন ইসলাম উনিও খুব কেঁদেছিলেন যাই হোক এখানে আমি হজরত আদম আলাইসালামের জিকির করছি তো এখানে শুধু এতটুকু বলতে চাই যে হজরত আদম আলাইসালাম নিজের স্ত্রীকে খুব ভালোবাসতেন তো যখন জানাবে হাওয়া ওই ফল নিয়ে আসলেন তো জানাবে আদম জিজ্ঞাসা করলেন এই ফল কোথায় পেয়েছ তখন জানাবে হাওয়া এ বলেননি যে এই ফল শয়তান আমাকে দিয়েছে যে কেউ কেউ এসে দিয়ে গেছে উনি বললেন একটা স্বাদিষ্ট ফল আর ওই যে শয়তান বুঝিয়েছিল যে এই ফল খেলে তোমরাও দীর্ঘজীবী হয়ে যাবে তোমরাও শক্তিশালী হয়ে যাবে যা কিছু ইচ্ছা করবে সেটা তোমাদের মনোকামনা ইচ্ছা সঙ্গে সঙ্গে পূরণ হয়ে যাবে তো জানাবে হাওয়া এইভাবে নিজের স্বামীকে বললেন জানাবে আদমকে যে আপনি এই ফলটা যদি খান তো আপনি প্রভাবশালী বড় শক্তিশালী হয়ে যাবেন দীর্ঘজীবী হয়ে যাবেন আপনার সমস্ত মনোকামনা ইচ্ছা পুরো হবে আপনি যা ইচ্ছা করবেন সেই হবে মানে অনেক কিছু বললেন যেটা শয়তান নিজের জালে ফাঁসিয়েছিল সুতরাং নিজের স্ত্রীর কথা শুনে এখানে কিন্তু শয়তান সরাসরি জানাবে আদমকে পথভ্রষ্ট করতে পারেনি আর পারবেও না শয়তান কখনো কোনো নবীকে পথভ্রষ্ট করতে পারে না তাই নবীর স্ত্রীকে মাঝখানে রেখে বা নবীর স্ত্রীকে অশিলা করে এইভাবে শয়তান পথভ্রষ্ট করার চেষ্টা করেছিল বা নিজের মনোকামনা আশা শয়তান পুরো করার চেষ্টা করেছিল তাই এখানে আরও একটা ছোট টিপ্পণী আমি করতে চাই যে নবীর স্ত্রীরা শয়তানের চক্রান্তে পড়তে পারে প্রথম নবী হাজত আদমের স্ত্রী যেন বা হাওয়া যখন শয়তানের জালে ফেসেছিলেন তো বাকি অন্য নবীদের স্ত্রীরাও শয়তানের জালে ফাঁসতে পারেন এটা অসম্ভব নয় নূ নবীর স্ত্রীকে দেখে নিন লুত নবীর স্ত্রীকে দেখে নিন বহু তস্করা আছে স্বয়ং আমাদের প্রিয় নবীর স্ত্রী দেখুন নবী তার স্ত্রীর জন্য বলেছিলেন আমার হুকুম ছাড়া আমার ঘরের বাইরে যাওয়া আমার উন্নত উম্মাতের কোনো নারীর জন্যে তার স্বামীর হুকুমের ছাড়া ঘরের বাইরে যাওয়া বৈধ নয় কোনো নারী যদি নিজের স্বামীর হুকুমকে না মেনে অবৈধ করে স্বামীর পারমিশন ছাড়া ঘরের বাইরে যায় তো যতক্ষণ ফিরে না আসে তার উপরে আল্লাহর ফেরিস্তারা লানাত করতে থাকে নবী বলেছিলেন আমার কোনো স্ত্রী আমার ঘরের বাইরে যাবে না হজরত আদম আলাইসালাম নিজের স্ত্রীর কথা শুনে বা নিজের স্ত্রীর মায়ায় ওই পল খেয়েছিলেন যে গাছের নিকটে যাওয়া আদম হওয়ার জন্যে মানা ছিল যখন ফল খেয়ে নিলেন সঙ্গে সঙ্গে ওনারা যে জান্নাতের সুপোশাকে পরিধান করেছিলেন ওনারা বা পরিধান হয়েছিলেন সেই পোশাক সঙ্গে সঙ্গে খুলে গেল এখানে দুটো তফসিল লেখা হয়েছে বা কোরআনের আয়তে দুইভাবে বর্ণনা হয়েছে আন্দা আল্লাহ আন্দা আল্লাহ নেবাসমা আল্লাহ ওনাদের দুজনের লেবাস পোশাককে খুলে নিয়েছিলেন বা বাদাস আতমা ওনাদের লেবাস খুলে পড়ে গিয়েছিল আর ওই গাছের ফল যখন খেয়েছিলেন তো যেটা রওয়াতে পাওয়া যায় কিছুক্ষণ পরে চাপ সৃষ্টি হলো আর জান্নাত পবিত্র স্থান বুদ্ধিজীবীদেরকে বুঝে নিতে হবে তাই তখন হুকুম দেওয়া হলো এবারে তোমরা জমিনে যাও তো হজরত আদম আলাইসালামকে শ্রীলঙ্কায় সারানদ্বীপ ওখানে নামানো হয়েছিল আর জানাবে হাউয়াকে নামানো হয়েছিল জাদ্দায় সৌদি আরবের বিখ্যাত শহর জাদ্দা ওই শহরের নাম জাদ্দা এই জন্যে জাদ্দা আরবি ভাষায় বলা হয় দাদিকে বা নানিকে তো সর্বপ্রথম পৃথিবীর প্রথম নারী মানে আমাদের সকলের দাদি ছিলেন জানাবে হাওয়া তাই ওই জাদ্দায় উনি নেমেছিলেন বলে ওই শহরের নাম আজও জাদ্দা বলা হয় জাদ্দা মানে দাদি যেখানে হজরত হাওয়ার অবতীর্ণ হয়েছিল আর জানাবে আদম আলাইসাল্লাম শ্রীলঙ্কায় নেমেছিলেন তো এখানে প্রশ্ন হয়েছিল যে হজরত আদম আলাইসাল্লাম উনি ভুল করেছিলেন না উনি ভুল করেননি এটা বলা হয়েছে তারকে আওলা যেটা সম্পর্কে আগে এখানে একটা প্রশ্ন রাখা হয়েছে অপরাধ পাপ গুনাহ বা ভুল এবং তারকে আওলার মধ্যে কি পার্থক্য অপরাধ আল্লাহর হুকুমকে অমান্য করা যাকে গুনা বলা হয় পাপ বলা হয় আর ভুল মানে সাধারণ যে কোনো ভুল হতে পারে তবে সমস্ত ভুল পাপ নয় আমি অঙ্কে ভুল করেছি দুই দুই চার হয় আমি চার দুই দুই পাঁচ লিখেছি তো এটা পাপ করেনি এটা ভুল বা এইরূপ অনেক কিছু আছে কোনো জিনিস আমাকে কেউ মুখস্থ করতে বলেছে আমি মুখস্থ করার পর সেটা হয়তো অন্যরকমভাবে বলেছি তো সেটা পাপ করেনি আল্লাহর হুকুমকে অমান্য করা আল্লাহ রসুলের হুকুমকে অমান্য করা যে সমস্ত কাজের জন্য আমাদেরকে আদেশ করা হয়েছে তার বিরোধিতা করা বা যাকেন থেকে মানা করা হয়েছে সেটা করা এটা হচ্ছে পাপ তবে পাপ আর ভুলের মধ্যে পার্থক্য আছে আর তারকে আওলা মানে কেউ কাউকে সত উপদে দিয়েছে যেমন আমি একটা উদাহরণ বলি আমাকে কেউ বলল মানো সাহেব আজকে বাইরে রোদ্দুর তাপ খুব বেশি তো আপনি আজকে যেন বাইরে যাবেন না আমাকে একটা সৎ উপদেশ দিলেন উনি জানেন অভিজ্ঞত ব্যক্তি ছিলেন যে আমি ওই রোদুর তাপ রোদ্র তাপে যদি গরমে বাইরে যাই তো হয়তো আমার শরীর খারাপ করতে পারে শরীরে কোনো অসুবিধা হতে পারে তো উনি আমাকে যে এই বললেন যে আজকে যেন বাইরে যাবেন না এটা কিন্তু মানে উনি হারাম বলেননি যে আপনার জন্য বাইরে যাওয়া হারাম না আমার শান্তির জন্যে আমি যাতে সুস্থ থাকতে পারি তাই উনি গরমকাল পরিস্থিতিকে দেখে বললেন আজকে সূর্যের তাপ বা গরম অনেক বেশি আপনি বাইরে যাবেন না আমি ওনার কথা না শুনে বাইরে চলে গেলাম সানস্ট্রোক হলো কি কোনো কষ্ট হলো আমি রোদ্দ থেকে যখন ফিরে আসলাম মাথা ঘোরা শুরু হচ্ছে মনে করুন জ্বর আসছে যা কাটু কিছু হলো তো ওটা কিন্তু ওনার তরফ থেকে হারাম ছিল না একটা পরামর্শ ছিল যে এই কাজটা করলে কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হবেন যেমন আল্লাহ বলেছে তোমরা ওই গাছের নিকটে যেও না তোমরা নিজের উপরে জুলুম করবে তোমরা ক্ষতিগ্রস্ত হবে তো এটা একটা পরামর্শ ছিল কিন্তু হজরত আদম আলাহ ইসলাম আপনারা জানেন উনি গাছের নিকটে যাননি গাছের নিকটে যেতে মানা করা হয়েছিল উনি গাছের নিকটে যাননি তবে ওই গাছের ফল খেয়েছিলেন মানে যে গাছের নিকটে যাওয়া মানা তার মানে কি সেই গাছের ফল ফুল পাতা তার থেকেও দূরে থাকতে হবে কিন্তু উনি নিজের স্ত্রীর মাধ্যমে যে চক্রান্ত বা জাল শয়তান বুনেছিল তৈরি করেছিল যার মধ্যে ফাঁসি ছিল তো আপনারা বুঝলেন জানাবে আদম আলাহ ইসলাম ওই গাছের নিকটে যাননি যে গাছের নিকটে যাওয়া ওনাকে মানা করা হয়েছিল তবে ওই গাছের ফল খেয়েছিলেন আর এটা খাওয়া ওনার জন্যে তর্কে আওলা ছিল যেমন আমি বললাম আমি রোদি যে ক্ষতিগ্রস্ত হয়েছি ওইরূপ ওই গাছের ফলকে জানাবে আদম আলাহ ইসলাম হওয়া ক্ষতিগ্রস্ত হয়েছিলেন অর্থাৎ ওনাদের পোশাক নেমে গেছিল ওনারা নির্বস্ত্র হয়ে গিয়েছিলেন বা প্রস্রাব চাপ সৃষ্টি হয়েছিল পেশাব পাখানা যাকে আপনারা বলতে পারেন বাচ্চাদেরকে বোঝানোর জন্য এটা বলতে হলো তখন সঙ্গে সঙ্গে হুকুম হলো জান্নাত পবিত্র স্থান সেখানে ওসব কিছু হবে না জান্নাতে যারা থাকবে তারা কখনো পেশাব বা পাখানার প্রয়োজন হবে না আশা রেখে বুদ্ধিজীবীর জন্য ঈশ্বরটা যথেষ্ট তো তখন অবতীর্ণ করা হয়েছিল বা এই দুনিয়াতে আসতে বলা হয়েছিল বা নামিয়ে দেওয়া হয়েছিল তো জানাবে আদম আলাইসালাম আল্লাহর ওই হুকুমকে ওটাকে অমান্য আমি বলবো না কারণ উনি গাছের কাছে যার কোনো জানি ওনার হুকুম তবে ওই গাছের ফলকে ওনারা ক্ষতিগ্রস্ত হয়েছিলেন তাই আমার ভাইরা একটা জিনিস মনে রাখবেন যদি আপনারা ভাবেন যে আমাদের পিতা উনি যখন ভুল করেছেন তো আমরাও ভুল করতে পারি তো উনি নবী ছিলেন উনি আল্লাহর কাছে সঙ্গে সঙ্গে ক্ষমা চেয়েছিলেন যেটা আমি কোরআন আয়তে প্রথমেই পড়েছিলাম ফতালাক্কাল আদম আল আসমা হজরত আদম আলাইসালাম আল্লাহর তরফ থেকে কিছু নাম পেয়েছিলেন ফতালাক্কা আদম আমির রাব্বি কালেমাতিন আল্লাহর তরফ থেকে কিছু নাম দেওয়া হয়েছিল বাকি ও আল্লাহ আদ আদম আল আসমা আসমা আল্লাহ আদম আলাইসলাম কিছু নামের শিক্ষা দিয়েছিলেন যে নামের মাধ্যমে উনি তওবা করেছিলেন বা যাদের ওসিলায় উনি তওবা করেছিলেন বা এখানে ফতালাক্কা আদম রব্বি কালেমাতিন আল্লাহর তরফ থেকে হজরত আদম আলাইসালামকে কিছু কালেমাত তালিম দেওয়া হয়েছিল কিছু শিক্ষা দেওয়া হয়েছিল নাম বলা হয়েছিল ফতাবা আলেহে ইন্না হুয়া তওয়াব রহিম জনাবে আদম আলাইসালাম যখন সেই নামের ওসিলায় সেই কালেমাতকে স্মরণ করে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছিলেন তো আল্লাহ আদম আলাইসালামের তওবাকে কবুল করেছিল আর ওনাকে ক্ষমা করেছিলেন আর আগেও বলেছি ওই নাম ছিল আহলে বায়তের পঞ্চতন পাকের নাম যে নামের বরকতে আল্লাহ রব্বুল আলমিন হজরত আদম আলাইসাল্লামের তওবাকে কবুল করেছিলেন আর আমরাও যদি নিজের ভুলকে ক্ষমা করাতে চাই আল্লাহর কাছে নিজের তওবাকে কবুল করাতে চাই বা আমাদের আমাল যদি আল্লাহর অরসে বা দরবারে আমরা পৌঁছে দিতে চাই তো ওই পঞ্চতনে পাককেই ওসিলা করতে হবে সমস্ত নবীরা বা আল্লাহর মখলুকাতরা ওনাদের ওসিলাই নিজাত পেয়েছেন কেননা আল্লাহ এই জমিন আসমান পাহাড় পর্বত যা কিছু আমরা এই বিশ্বের দুনিয়ায় দেখছি বা যার থেকে লাভবান হচ্ছি সব কিছু ওনাদের ভালোবাসায় ওনাদের মহব্বতের সৃষ্টি করেছে যেটা হাদিসে কেসায় বর্ণনা হয়েছে আমি বহুবার শুনিয়েছি তো আমার ভাই বোনদের জন্য আমি বলতে চাই যে আদম আলাহ তারকে আওলা করেছিলেন আমাদের মতো হুকুমে খোদার অমান্য করেননি আল্লাহ আমাদেরকে বহু আদেশ করেছে নামাজ পড়তে বলেছে আমরা নামাজ পড়ছি না রোজা রাখতে বলেছে আমরা রোজা রাখছি রাখছি না হজ করতে বলেছে আমরা ধনী ধন দৌলত পেয়েছি তাও হজে যাচ্ছে না জাকাত খুমুস দিতে বলেছে আমাদের কাছে ধন দৌলত আছে কিন্তু জাকাত খুমুস আদায় করছি না সমাজে অন্যায় দেখছি কিন্তু তার বিরুদ্ধে বলছে না অন্যদেরকে সৎপথ দেখাচ্ছি না সৎপথ থেকে বাধা দিচ্ছি না বা নবীও নবীর আহলেবায়দকে যে ভালোবাসার হুকুম দেওয়া হয়েছে কোরআনেশ আমরা ওইভাবে নবী ও নবীর আহলেবাদকে ভালোবাসছেন যেভাবে ভালোবেসে ওনাদেরকে ফলো করার দরকার বা ওনাদের যারা শত্রু আল্লাহ সসুলে যারা শত্রু বা আহলেবাদের যারা শত্রু তাদের থেকে যেভাবে দূরে থাকার দরকার বা তাদের দুষ্কর্মকে ঘৃণা করার দরকার সেভাবে করছি না তো এইগুলো হচ্ছে পাপ মানে আল্লাহর হুকুমের অমান্য করছি সরাসরি তো এই পাপ কিন্তু ক্ষমা নেই যদি আমরা আল্লাহর কাছে তওবা না করি হজরত আদম আলাইসালামের তার আওলা যদি ক্ষমা হতে পারে তো আমরা সেই আদমের সন্তান আমাদের থেকে ভুল হতে পারে ভুল হতে পারে তবে জেনে শুনে ভুল করলে হবে না জেনে শুনে ভুল করা মানে পাপ মহাপাপ মানে কোনো আল্লাহর হুকুমকে যদি জেনে শুনে আমরা অমান্য করি তো এটা মহাপাপ গুনায় কবিরা যে গুনাহ আল্লাহ ছাড়া কেউ ক্ষমা করতে পারে না তবে যে নামের বরকতে আল্লাহ হজরত আদম আলাহ ইসলামের তবাকে কবুল করেছে আমাদের থেকে যদি কোনো ভুল হয়ে যায় কখনো কোনো কারণে যদি নামাজ কাজা হয়ে যায় কি রোজা ছুটে যায় কি কল্লার কোনো হুকুমকে আমরা অমান্য করে থাকি তো সঙ্গে সঙ্গে যত শীঘ্র সম্ভব তুব এল আল্লাহ তৌবাতন্য সুহা আল্লাহর কাছে তওবা করো এমন তওবা করো যে তোমার তওবাকে দেখে যেন অন্যরা শিক্ষা লাভ করে ইন্নআল্লাহ ইহবুত্তাবিন ও ইহবুল মতাহরিন আল্লাহ তওবাকারীদের পছন্দ করে যারা তওবার মাধ্যমে নিজেকে পবিত্র করেছে আল্লাহ তাদেরকে ভালোবাসে তো আমাদের থেকে যদি কোনো ভুল হয়ে যায় তো সঙ্গে সঙ্গে তওবা করতে হবে ওই ভুলের ওপরে যদি আমরা বাকি থাকি বা বারবার ভুল করতে থাকি কখন নিঃশ্বাস পুরিয়ে যাবে আমরা কেউ জানি না আমাদের মধ্যে কে তওবা করার সুযোগ পাবে আর কে পাবে না আমরা কেউ জানি না তাই জীবনের প্রতি ক্ষণকে প্রতি মুহূর্তকে সুযোগ মনে করে যত শীঘ্র সম্ভব নিজের ভুলকে স্বীকার করে আল্লাহর তামনে তবা করতে হবে আর নিজের ভুলের জন্যে ইস্তেকফার করে ক্ষমা প্রার্থী হতে হবে আশা রাখি যেমন আল্লাহ রব্বুল আলমিন আমাদের পিতা হজরত আদম আলা ইসলামের তাও তারকে আওলাকে ক্ষমা করেছে তো আমরা সেই আদমের সন্তান আমাদের থেকে বোন হতে পারে আল্লাহ আমাদেরকেও ক্ষমা করবে তাই শয়তানকে আল্লাহ বলেছিলেন যে শয়তান যখন বলেছিল আজ আজমাইন আমি এদেরকে সবাইকে পথভ্রষ্ট করব ডান দিক থেকে বাম দিক থেকে সামনে থেকে পিছন দিক থেকে চারিদিক থেকে এদেরকে পথভ্রষ্ট করব তোমার বান্দাদেরকে পথভ্রষ্ট করে দেবো তখন আল্লাহ বলেছিল তুই আমার বান্দাকে আগে থেকে পেছন থেকে ডাইনে থেকে বাম দিকে চারিদিক থেকে তুই আমার বান্দাকে পথভ্রষ্ট করবি না বাধা দিবি না আমার বান্দা যদি একবার আমার সামনে শেষ দেয় নত হয়ে যায় বা দুহাত তুলে আমার কাছে তওবা করে মনাজাত করে ক্ষমা চায় তো আমি তাকে ক্ষমা করে দেবো তো খোদা কত গফুর রাহিম তৌয়াবুর রাহিম আল্লাহ তওবা কবুল করে এবং আমাদেরকে ক্ষমা করে দেয় আমাদের ওপর রহম করে তো আমাদেরকে নত হতে হবে আল্লাহর সামনে সেজদা করতে হবে এবং আল্লাহর কাছে দুই হাত তুলে ক্ষমা প্রার্থী হতে হবে মোনাজাত করতে হবে আমাদের উদ রব্বাকুম তদরওয়ান ও খুফিয়াতন আল্লাহকে স্মরণ করো ডাকো গিড়গিড়াও আল্লাহর সামনে কাতর হয়ে তো এই যখন কাতর অবস্থায় আল্লাহ আমাদেরকে দেখবে আমাদেরকে হয়তো ক্ষমা করে দেবে তাই আশা রেখে আপনারা কেউ নিজেকে এই ভুল বোঝের মধ্যে রাখবে না যে আদম ভুল করেছিলেন বলে আমরাও ভুল করছি তো আদম আলাইসালাম যদি আল্লাহ ক্ষমা করে থাকে তো আমাদেরকেও ক্ষমা করে দেবে তো আদম তবা করেছিলেন উনি ক্ষমা পেয়েছিলেন আমরা যদি তবা না করি ভুল স্বীকার না করি নিজের ভুলের সংশোধন না করি তো আমরা কি করে ক্ষমা পাবো আমাদের ভুল কিভাবে মার্জনা হবে একবার ভেবে নেওয়ার দরকার আছে এখানে আগে এখানে প্রশ্ন রাখা হয়েছে এভাবে হজরত আদম আলাইসালামের বয়স বা উমরে মুবারক কত ছিল এবং ওনার কতজন সন্তান ছিল এবং ওনার সমস্ত সন্তান আদিরা কি নবী হয়েছিলেন না কি কেবল একজনেই নবী হয়েছিলেন এবং কেন সুন্দর প্রশ্ন যে হজরত আদম আলাইসাল্লামের বয়স কত ছিল তো হজরত আদম আলাইসাল্লামের বয়স নশো ষাট বছর আলফ ইল্লা আর বাউন আসানাতান এইভাবে হাদিসে বর্ণনা হয়েছে যে এক হাজারের চল্লিশ বছর কম মানে নশো ষাট বছর ওনার বয়স ছিল যেটা আমরা রবায়তে পেয়েছি আর ওনার সন্তান কতজন ছিল তো যেমন আমি বলেছিলাম ওনার চল্লিশটি সন্তান ছিল যার মধ্যে বিশটি পিত্র মানে পুরুষ সন্তান আর বিশটি নারী সন্তান আর প্রথম এপিসোডে আমি তাদের নামও বলেছি যে জানাবে আদম হাওয়ার মাধ্যমে যে চল্লিশ জন সন্তান এই দুনিয়া জন্ম নিয়েছিল তো জানাবে হাওয়া যখন গর্বিত হতেন তো প্রতিবার উনি যম সন্তান জন্ম দিতেন তো এইভাবে জানাবে আদম ইসলামের চল্লিশটি সন্তান ছিলেন আর ওনার সন্তান আদিদের কি সবাই নবী হয়েছিলেন নাকি একজন নবী হয়েছিলেন তো ওনার সন্তানাদের মধ্যে জানাবে শীষ ওনার পরে হজরত শীষ তারপরে ওনার বংশ থেকে জানাবে শীষের বংশ থেকে জানাবে ইদ্রিস নবী হয়েছিলেন হজরত আদম আলাইসালামের সমস্ত সন্তানরা নবী হননি ওনার পরে হজরত হাবিল কেননা কাবিল অমান্য করেছিল বলে কাবিল নিজের রাস্তাকে শয়তানের চক্রান্তে আলাদা করে নিয়েছিল বলে কাবিল তো কখনো নবী হতে পারেননি তবে জানাবে হাবিল উনি নবী হওয়ার পদ পেয়েছিলেন কিন্তু আপনারা জানেন জানাবে আদম বেঁচে থাকতেই ওনার সামনে ওনার যুবক ছেলেকে কাবিল মানে মেরে ফেলেছিল নিজের ভাইকে জানাবে হাবিলকে ছোট ভাইকে মেরে ফেলেছিল আর ওরও বিস্তারিত ঘটনা আছে কখনো ইনশাল্লাহ সেটাও শোনাবো যে কী জন্যে মেরেছিল আল্লাহর রাস্তায় দুই ভাই কোরবানি পেশ করেছিলেন কিন্তু এক ভাইয়ের কোরবানি কবুল হয়েছিল আরেক ভাইয়ের কোরবানি কবুল হয়নি তাই অহংকার করে হিংসায় হাসাদ যাকে বলা হয় সর্বপ্রথম আওলাদে আদমকে যে রোগ ধরেছিল মানসিক বা মানবিক রোগ সেটা ছিল হাসাদ বা হিংসা এই হিংসায় মানুষ পতন হয়ে যায় হিংসায় মানুষ শেষ হয়ে যায় তাই কাবিল জানাবে হাবিলকে মেরে ফেলেছিল তো ওনার পরে ওনার জীবিত সন্তানদের মধ্যে জনাবে শীষ ওনার প্রতিনিধি হিসেবে নবী হয়েছিলেন এবারে আগে হজরত আদম আলাহ ইসলামের মৃত্যু কিভাবে হয়েছিল বা উনি কিভাবে পল্ল গমন করেছিলেন ইন্তেকাল করেছিলেন এবং ওনার নামাজে জানাজা কে পড়িয়েছিল আর ওনার কবর কোথায় এটাও সুন্দর একটা কয়েকটা প্রশ্ন একসঙ্গে হজরত আদম কীভাবে মৃত্যু মৃত্যুবরণ করেছিলেন ওনার মৃত্যু কিভাবে হয়েছিল বা ওনার নামাজে জানাজা কে পড়েছিলেন দাফন কাফন কে করেছিলেন আর ওনার কবর কোথায় তো হজরত আদম আলাইসাল্লামের মৃত্যু সম্পর্কে যেটা আমরা ইতিহাসে পেয়েছি সাধারণ স্বাভাবিক নর্মাল ন্যাচারাল ডেথ হয়েছিল ন্যাচারাল উনি মৃত্যুবরণ করেছিলেন বা পরলোক গমন করেছিলেন আর কোনো নবী বা ইমাম মাসুম যখন এই দুনিয়া থেকে যান তো ওনাদের দাফন কাফন বা নামাজে জানাজা সব কিছু দায়িত্ব ওনার পরে যে মাসুম নবী হোক আর ইমাম হোক তেনারদের দায়িত্ব তো জানাবে আদম আলাইসালামের মৃত্যুর পরে ওনার ছেলে জানাবে শীষ ওনার সমস্ত চাচিজু ফিন করেছিলেন আর এই কাজে ওনার সহযোগিতা করেছিল জান্নাতের হুর গিলমান জান্নাত থেকে হুরো গিলমান এসেছিল যেটা আমরা তফসিরে পেয়েছি জান্নাত থেকে হজরত আদম আলা ইসলামের অন্তিম সংস্কারের জন্যে সমস্ত কার্যক্রিয়ার জন্যে দাফন কাফন বা সমস্ত কাজে সহযোগিতা করার জন্যে আল্লাহ জান্নাত থেকে হুরো গিলমানকে পাঠিয়েছিল আর জানাবে শীষ নবী উনি নিজের পিতাকে দাফন করেছিলেন আর ওনার কবর সম্পর্কে যেটা আমরা বিভিন্ন ইতিহাসে পেয়েছি তিন জায়গায় বলা হয়েছে এক শ্রীলঙ্কার সারানদ্বীপ যেখানে উনি অবতীর্ণ হয়েছিলেন নেমেছিলেন দুনিয়ায় এসেছিলেন ওখানে ওনার কবর যেটা আমরা অনেক সময় ছবিতেও দেখি বড় কবর তৈরি করা আছে আর এক কবর ওনারকে বলা হয় সৌদি আরবে খিফ মসজিদুল খিফ মসজিদুল খিফ সৌদি আরবে আপনারা জানেন মেনার ময়দানের নিকটে নিকটে ওখানে ওনার কবর দেওয়া হয়েছিল তবে এই দুটো রবায়ত পাওয়া যায় তবে আমাদের আহলে বায়তের রাস্তা থেকে আমরা যেটা পেয়েছি সঠিক রবায়ত সেটা হচ্ছে জানাবে আদম আবুল বাসার আল আউ্য়াল ও আবুল বাসার আস্তানি জানাবে নু এনাদের দুজনের কবর নজফে আমরা যখন হজরত আলী আলাইসালামের সিয়ারত পড়ি আসসালামু আলাইকা ইয়া আবাল হাসান ইয়া আলী ইবনে আবি তালিব ওয়ালা ভাজি আই কা আদমন নুহিন এ মাওলা এ আলী ইবনে আবি তালিব আপনার উপরে আমার সালাম এবং আপনার দুই প্রতিবেশী মানে আপনার দুই পাশে যারা আছেন আর ওখানে নামও উল্লেখ হয়েছে আদম ও নু অর্থাৎ জানাবে আদমের কবর এক সাইডে আর এক সাইডে জানাবে নূর কবর আর মাঝখানে ওখানে হজরত আলী আলাইসালামের কবর আর এই তিনটি কবর ফেরিস্তাদের মাধ্যমে আগে থেকে তৈরি করা ছিল জানাবে মাওলায় কায়নাত নিজের বাচ্চাদেরকে ওসিয়াত করেছিলেন যে আমার জানাজা ওখানে অমুক স্থানে নিয়ে যাবে ওখানে যে সামান্য মাটি সরাবে দেখবে রেডি কবর আছে ওই কবরে তোমার নানা আমার অপেক্ষা করবেন উনি আমার আগে এই দুনিয়া থেকে পল্লক গমন করবেন ওনার কোলে আমাকে দিয়ে দেবে আমার ভাইকে যেমন আমি নিজে হাতে দাফন করেছিলাম ওইরূপ আমার ভাইও আমাকে নিজে হাতে কবরের মধ্যে নামাবেন বা শোয়াবেন তো ওখানে যখন আমামে হাসান হোসেন নিজের পিতাকে নিয়ে গিয়েছিলেন জিব্রাইল মিকাইল আগে ধরেছিলেন আর পিছনে হাসান হোসেন দুই ভাই ওই জানাজা কাঁধে দিয়ে নজফে নিয়ে গিয়েছিলেন আর যে স্থানে সম্পর্কে বলা হয়েছিল ওই স্থানে যখন পৌঁছছিলেন তো আগে সেখানে দুটোই দুই সাইডে দুটো কবর দেখলেন এক সাইডে আদমের কবর ছিল এক সাইডে জানাবে নূ নবীর কবর ছিল আর মাঝখানে ওই রেডি কবর ছিল যে কবরের সম্পর্কে হজরত আলী আলাইসাল্লাম ওসিয়ত করেছিলেন তো ওই কবরে ওনাকে নামানো হলো আর যেভাবে মাউল আলী ইসলাম বলেছিলেন যে তোমার নানা আমাকে স্বাগত করবেন তো বাস্তবে দুই ভাই নিজের বাবাকে নিজের নানার হাতের উপরে তুলে দিয়েছিলেন নবী করিম নিজে সাল্লাম নিজেই ওই আখেরাতে বা ওই আলমে বারজাখে নিজের ভাই বা নিজের প্রতিনিধি নিজের খলিফা হজরত আলী আলাইসালামকে স্বাগত করেছিলেন বা স্বাগতম করেছিলেন বা নিজে হাতে ওই কবরে শুয়েছিলেন তারপরে হুকুম দেওয়া হয়েছিল মাওলা আল ইসলাম বলেছিলেন দুই ভাই ওই কবরের ওপরে যে তক্তাটা আগে ছিল ওই তক্তাটা পুনরায় রেখে দেবে তোমাদের দায়িত্ব শেষ এবারে কবর তৈরি করে তোমরা বাড়ি চলে যাবে তো ওইভাবে হজরত আদম আলাইসালাম ও নূ নবীর মাঝখানে মাওলায় কায়নাতকে দাফন করা হয়েছিল তো রওয়ায়ত হিসেবে জানাবে আদমের কবর নজফে আশা রাখি এগুলো সব আপনারা জানতে পেরেছেন তবে আমি অন্য দুই জায়গাকে অমান্য করছি না এটাও হিস্ট্রিতে আছে এবারে আগে এখানে প্রশ্নের মাধ্যমে জানার চেষ্টা করা হচ্ছে যে হজরত আদম আলাহ আদম আলাইসালাম পবিত্র কোরআনে কোরআন শরীফে থেকে আমরা কিভাবে হজরত আদম আলাইসালামের সম্পর্কে আরও বেশি জানতে পারি বা জ্ঞান লাভ করতে পারি কোরআনে কোন সোরা বা আয়তে হজরত আদম আলাহিসাল্লামের সম্পর্কে জিকির করা হয়েছে তো কোরআনে যে সমস্ত সুরায় হজরত আদম আলাহিসাল্লামের জিকির এসেছে সেই সুরগুলোর আমি নাম বলছি আপনারা এই সুরগুলো পড়ুন বা ওই সুরায় হজরত আদম আলাহিসাল্লাম সম্পর্কে যে আয়াতগুলো আছে ওই আয়াতের ব্যাখ্যা বা ওর তাফসির পড়ুন ওখানে অনেক কিছু ইনফরমেশান আছে যেগুলো আমাদের জন্য মার্গদর্শক যেগুলো থেকে আমরা অনেক কিছু শিখতে পারবো সুরায় বাকারা আমি এর পরে আয়ত সূত্র বলবো সুরায় বাকারা সুরায় আলে ইমরান সুরায় আরাফ সুরায় বনি ইসরায়েল সুরায় তাহা সুরায় সোয়াদ সুরায় কাহেফ এবং সুরায় হেজির এই সমস্ত সুরায় সুরার মধ্যে হজরত আদম আলাইসালামের জিকির এসেছে তাছাড়া যে আয়াতগুলো বিশেষ করে হজরত আদম আলাইসালামের এসে জিকির এসেছে সুরায় বাকারা আয়াত নম্বর একত্রিশ আল্লামা আদম আল আসমা কুল্লাহা সুম্মা আরদম আলাল মালায়কা আল্লাহ রবুল্লা আলম হাজর আদম আলাহ ইসলামকে সমস্ত নামের শিক্ষা দিয়েছিলেন তারপরে মালায়কাদের ফেরিস্তাদের সামনে ওনাকে রেখেছিলেন ওই আসমাগুলো জানার দরকার আছে কানার কি নাম আল্লাহ তালিম করেছিলেন কালা ইয়া আদম আম্বে হুম্বে আসমাহিম তখন আল্লাহ বলেছিলেন আদমকে ওই নামগুলো বলো ওই ফেরিস্তাদেরকে যেগুলো আমি তোমাকে বলেছি তো হজরত আদম আলাহ ইসলাম ওই পঞ্জতনে বাঘ বা চোদ্দ মাসুমিন আলাহ ইসলামের নাম স্মরণ করেছিলেন যে নাম জান্নাতের দরজার ওপরে লেখা থাকবে আর কোরআন পরিষ্কার হচ্ছে কুল্ল শাইন ফান ইল্লা ওয়াজহুল্লাহ এই চোদ্দ মাসুমিনের নূরকে যদি কেউ একবার বুঝতে পারে এই নূরের মারফত যে অর্জন করতে পারবে তারা আল্লাহর মারেফাত অর্জন করতে পারবে তাই মাসুমিনরা বারবার বলেছেন যারা আমাদেরকে চিনেছে তারা নিজের প্রতিপালককে চিনেছে আর যারা আমাদেরকে চিনেনি তারা কখনও নিজের প্রতিপালককে ওইভাবে চিনতে পারবে না যেভাবে চেনার দরকার বা হক রাখে কেননা আল্লাহ আমাদেরকে নিজের নূর থেকে সৃষ্টি আমরা তখন ছিলাম যখন আদম ছিল না আর তখন থাকবো যখন আদম থাকবে না এটা কিন্তু হাদিসে এসেছে তাই কোরআনের ওই আয়াতে তফসির দেখুন বহু মফসিরিনরা লিখেছেন কুল্ল শাহিন ফান ইল্লাওয়াজুল্লাহ সমস্ত জিনিস ফানা হয়ে যাবে শেষ হয়ে যাবে নিঃস্ব হয়ে যাবে শুধু আল্লাহর চেহারা বাকি থাকবে এই আল্লাহর চেহারা কি কারা যারা বাকি থাকবে তো ওই এলমে জফর একবার যারা এই এলিম রাখে তারা বলবে সঠিক খবর এর জন্যে এরফানের প্রয়োজন আছে আরিফ হতে হবে তাহলে অনেক কিছু জানা যাবে ওয়াজ ওয়াও চিম হে তিনটে অক্ষর ওয়াও সংখ্যা হচ্ছে ছয় জিমির সংখ্যা হচ্ছে তিন ছয় আর তিন নয় আর হের সংখ্যা হচ্ছে পাঁচ নয়ার পাঁচ চোদ্দ তাই আল্লাহ হয়তো ইশারা আমাদেরকে বোঝাতে চাচ্ছে যে তোমরা ভাবছ সূর্যের মতো আমার একটা চেহারা দেখা দেবে না কুল্ল শাইন ফান ইল্লা ওয়াজুল্লাহ সমস্ত জিনিস ফানা হয়ে যাবে কিছু আল্লাহর এই চেহারা এই নূর বাকি থেকে ওই নূর হচ্ছে এই চোদ্দ মাসুমিনের নূর যারা আদমের আগেও ছিল এবং আদমের পরেও থাকবে কুল্ল শাইন ফান ইল্লা ওয়াজুল্লাহ ওয়াজ মানে ওই মাসুমিনদের নূর আর বিশেষ করে নবীর বহু হাদিস তো আপনারা শুনেছেন হজরত আলী আলাহ ইসলামের সম্পর্কে ওয়াজহু ওয়াজহুল্লাহ ইয়াদহু ইয়াদুল্লাহ আনফু আনফুল্লাহ আইনহু আইনুল্লাহ মানে আলীর চোখ আল্লাহর চোখ আলীর চেহারা আল্লাহর চেহারা আন্নাজর নজর এলা ওয়াশে আলী ইবনে আবি তালিব এবাদা আলীর চেহারাকে দেখা এবাদাত হাদিস তুলে দেখুন আপনাদের বইতে সমস্ত হাদিস আছে নবী নিজের চেহারাকে বলেননি আমার চেহারা দেখে দেখো এবাদত কিন্তু আমরা মানি আমরা জানি নবীর চেহারা দেখা মানে এবাদত মমিনের চেহারা দেখা এবাদত হতে পারে তো নবীর চেহারা দেখা তো উত্তম এবাদত কিন্তু নবী বিশেষ করে যার চেহারার দিকে দেখাকে এবাদত বলেছেন সাহাবিদের মধ্যে তিনি ছিলেন হজরত আলী আলাইসালাম কোনো সাহাবির সম্পর্কে কিন্তু এমন হাদিস পাবেন না যে অমুক সাহাবির হাতকে আল্লাহর হাত বলা হয়েছে অমুক সাহাবির পাকে আল্লাহর পা বলা হয়েছে বা অমুকের কর্মকে আল্লাহর কর্ম বলা হয়েছে কোরআনে এস রামাইতা কিন আল্লাহ রামা এর তফসির তুলে দেখুন আই নবী আপনি মারেননি পাথর আমি মেরেছি আর সেই পাথর মেরেছিলেন হজরত আলী আলাইসালাম তো হজরত আলী আলাইসালামের কর্মকে আল্লাহ নিজের কর্ম বলেছেন তাই নবী করিম সাল্লাম বলেছেন এই আলীর হাত আলীর হাত নয় এটা আল্লাহর হাত মানে আল্লাহ আলীর মাধ্যমে নিজের কাজ নিচ্ছে তাই কেউ যেন ভুল না বলছে যে হয়তো বলবেন মানসেব আপনি আলীকে আল্লাহ বলছেন না আল্লাহ নিজের কাজ আলী আলাহ ইসলামের মাধ্যমে নিয়েছিলেন তাই আল্লাহ নিজে আলীর হাতকে নিজের হাত বলেছে কোরআনের আয়তে বেতাফসির তুলে দেখুন আর ওই ওয়াজুল্লাহকে দেখা ইবাদত বলা হয়েছে নবীর হাদিসে তো এগুলো দেখতে হবে জানতে হবে তো কুল্ল শাহ ইনফান ইল্লা ওয়াজুল্লাহ সমস্ত জিনিস ফানা যাও কিন্তু আল্লাহর ওয়াজও বাকি থাকবে তো ওই যারা বাকি থাকবে ওদেরকে স্মরণ করতে বলা হয়েছে চিরস্থায়ীদেরকে স্মরণ করতে বলা হয়েছে যেমন চিরস্থায়ী আল্লাহর উপাসনা করতে বলা হয়েছে ওইরূপ চিরস্থায়ী হিসেবে আহলে ব্যয়ত মাসুমিন ইসলামদের কথা যেনাদের কথা কখনও ফোরাবে না যেনাদের আদেশ চিরস্থায়ী কেয়ামাত পর্যন্ত তাদের হুকুম চলছে বা চলবে তাই সেগুলোকে যদি আমরা মেনে চলি তাহলে আমরা সঠিক ইসলামের পথে চলবো সরাতুল মুস্তাকিমের ওপরে চলবো ওই পথের ওপরে চলবো যে পথের ওপরে চললে শয়তান কখনো আমাদেরকে পথ ভ্রষ্ট করতে পারবে না লাউয়ান্নাহ আজমাইন ইল্লা এবাদক মিনহুল মুখলসিন কালা হাদা সুরাত আলীন মুস্তাকিম শয়তান সবাইকে পথভ্রষ্ট করবে কিন্তু যারা আলীর পথের উপরে থাকবে তারা কখনও পথভ্রষ্ট হবে না এটা কোরআন বা কোরআনের তফসির বলছে আমার নিজের তরফ থেকে আমি বলছি না হয়তো আমার আপনাদের মধ্যে অনেকেই আছে যারা জ্ঞান রাখে না বলে এগুলো হয়তো বিদ্রুপ রূপে নেবে অন্য রূপে নেবে যে এগুলো এনারা শিয়া আলী আলাহ ইসলামের শিয়া আলী আলাহ ইসলামের অনুগামী অনুসারী বলে এনারা এমন বলছেন না ভাই আল্লাহর কোরআন গ্রন্থ তুলে দেখুন সেখানে ওই আয়াত যদি না থাকে তখন বলুন যে মালান আপনি যে আয়াতটা পড়লেন হাজা সুরাত আলী ইন মুস্তাকিম সুরায় হেচের আয়াত নম্বর একচল্লিশ ওখানে কিন্তু ওইভাবে লেখা নেই এই জের জবর কিন্তু কোরআনে ছিল না এটা পরে লাগানো হয়েছে হজরত আলী আলাহ ইসলাম লাগিয়েছিলেন তাই উনি নিজের বুকের ওপর হাত রেখে বলেছিলেন এই হাজা সিরত আলীন যদি আলীন লিখে রাখি পরে কেউ নিজের নাম আলী রাখবে আর বলবে এটা আমার রাস্তা তাই নিজের বুকের ওপরে হাত রেখে বলেছেন হাজা সিরাত আলাইয়া মুস্তাকিম আমার রাস্তাইকে আল্লাহ সিরাতুল মুস্তাকিম বলেছে এ সমস্ত গোপন তথ্য বেদাকে জানার প্রয়োজন আছে যতক্ষণ সেই মারেফাত না হবে মানুষ কখনো সঠিক পথ বা ওই স্থান পাবে না যে স্থানে আল্লাহ রসুল তাকে দেখতে চান তো কোরআনের যে সমস্ত আয়তে হজরত আদম আলাহ ইসলামের জিক্র হয়েছে আমি সূত্র সমেত বলছিলাম তো সুরায় বাকারা আয়াত নম্বর তেত্রিশ তারপরে সুরায় বাকারা আয়াত নম্বর পঁয়ত্রিশ ওয়াকুলনা ইয়া আদম ওসকুন আন্তা জান্না ওয়াকুলা মিনোমারাগাদা এইভাবে শুধু আয়তের সংখ্যা বলে দিই ফতালক কাল আদম আদ ফতালাক্কা আদম মিন রব্বি কালিমাতিন ফতাবা আলাইহি ইন হুয়া তোবাব রহিম সুরায় বকর আয়ত নম্বর সাঁত্রিশ সুরায় আলে ইমরান আয়ত নম্বর তেত্রিশ সুরায় আলে ইমরান আয়ত নম্বর উনষাট সুরায় মায়দা আয়ত নম্বর সাতাশ সুরায় আরাফ আয়ত নম্বর উনিশ তাছাড়া আদম ও আওলাদে আদমেরও তস্করা হয়েছে আদম সন্তানের তস্করা হয়েছে সুরায় আরাফ আয়াত নম্বর ছাব্বিশ সুরায় আরাফ আয়াত নম্বর সাতাশ সুরায় আরাফ আয়াত নম্বর একত্রিশ সুরায় আরাফ আয়াত নম্বর পঁয়ত্রিশ সুরায় আরাফ আয়াত নম্বর একশো বাহাত্তর তারপরে সুরায় বানি ইসরাইল আয়াত নম্বর সত্তর সুরায় মারিয়াম আয়াত নম্বর অষ্টান্ন সুরায় তাহা আয়াত নম্বর একশো পনেরো একশো সতেরো একশো বিশ এবং একশো একুশে জানাবে আদম্য আওলাদা আদমের তস্করা বা বিশেষ করে জানাবে আদম আলাহ ইসলামের নাম সেখানে উল্লেখ হয়েছে ওইভাবে সুরায় বাকারা আয়ত আয়ত নম্বর চৌত্রিশ সুরায় আরাফ আয়ত নম্বর এগারো সুরায় ইসরাইল বানি ইসরাইল আয়ত নম্বর একষট্টি সুরায় কাহেফ আয়ত নম্বর পঞ্চাশ এবং সুরায় তাহা আয়ত নম্বর একশো ষোলো সুরায় ইয়াসিন আয়ত নম্বর ষাটে আদমের জিকির বা আউলাদ আদম আলাহ ইসলামের জিকির হয়েছে আপনাদের কাছে অনুরোধ আপনারা এই সমস্ত আয়ত বা সুরা যেগুলো আমি উল্লেখ করলাম এগুলো পড়ুন এগুলো পড়লে হজরত আদম আলাইসালামের সম্পর্কে বহু কিছু জানার আছে বা বহু কিছু শেখার আছে আশা রাখি সেগুলো সেগুলো আপনারা জানবেন বা ওখানে যদি ওই আয়াত বা ওই আয়াতের তফসিরগুলো পড়েন তো আওলাদে আদমকে কিভাবে হওয়ার দরকার মানে আমাদেরকে কিভাবে হওয়ার দরকার কিভাবে জীবনযাপন করার দরকার কোন কাজগুলো করার দরকার আর শয়তানের চক্রান্ত থেকে যদি আমরা বাঁচতে চাই যেখানে বলা হয়েছে ইন্না শয়তানা আদু মবিন শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু তো এই শত্রুর চক্রান্ত থেকে যদি আমরা বাঁচতে চাই তো আমাদেরকে কি করতে হবে সব কিছু কোরআনে বর্ণনা আছে যদি আমরা ওই আয়াতগুলো ওই সোরা বা ওই আয়াতগুলো না পড়ি না বুঝি তো আমরা যে কোনো মুহূর্তে শয়তানের চক্রান্তে পড়ে যেতে পারি শয়তানের জালে ফেসে যেতে পারি আর শয়তানের জালে যদি একবার কেউ ফেসে যায় তো ওই জাল থেকে বাইরে আসা কিন্তু খুব কঠিন হয়ে যায় আর আজ বিশ্বে দুনিয়ায় আদম সন্তান তারা ওই সমস্ত আয়াত পড়েনি বলে বুঝিনি বলে আজ তারা শয়তানের চক্রান্তে এমনভাবে ফেসে গেছে তারা নিজের কুকর্মকেও ভালো মনে করছে নিজের অকাজকেও সুকাজ মনে করছে ভুল পথে চলছে তাও তারা ভাবছে আমরা সঠিক পথের ওপরে চলছি শয়তান তাদেরকে আমালকে এত সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে যে তারা মনে করছে আমরা যেটা করছি এটাই উত্তম এটাই সুন্দর এটাই স্বর্গে নিয়ে যাবে আমাদেরকে কিন্তু তারা একবার ভেবে পাচ্ছে না যে শয়তান নবীর স্ত্রীকে পথভ্রষ্ট করতে পারে বা নবীর আওলাদ তাই জানাবে আদমের আওলাদকে নিন জানাবে নূ নবীর সন্তানকে নিন নবীদের জানাবে ইয়াকুব নবী ইউসুফ নবীর ভাইদেরকে নিন তাদেরকে যখন পথভ্রষ্ট করেছে তো আমরা বা আমি বা আপনি কে তো আমরা যদি সতর্ক না হই ওই হকিকতকে যদি না জানি না বুঝি যা আওলাদে আদমকে কেমন হওয়ার দরকার কোন পথের প্রতীক হলে আদম সন্তান সঠিক পথের উপরে থাকবে বা চলতে পারবে যদি সেগুলো না জানি তাহলে আমরা নিজের রক্ষা কি করে করব কি করে সেরাতুল মোস্তাকিমের উপরে থাকব শয়তন তো সবসময় বর্ষা নিয়ে বসে আছে বা সবসময় জাল পেতে বসে আছে কি করে ধরবে একে প্রতি পথের ওপরে শয়তান বসে আছে শুধু সিরাতুল মুস্তাকিম হজরত আলী আলাইসালামের রাস্তায় ওপরে যারা আছে তারা শয়তনের চক্রান্ত থেকে মুক্তিতে আছে বা থাকতে পারবে যদি সঠিক ফলোয়ার যায় শুধু মুখে বললেও হবে না কিন্তু আমরা অনেকেই দাবি করছি আমরা আলী আলাহ ইসলামকে ফলো করছি আলীর অনুগামী হজরত আলীকে মানি বা সাধারণ মুসলমান চতুর্থ স্থানে সহি কিন্তু তারাও বলে যে আমরা তো হজরত আলী আলাহ ইসলামকে চতুর্থ খলিফা বলে মানি কিন্তু শুধু মুখে মানলে হবে না প্র্যাকটিক্যাল যেমন প্রথম খলিফার যুগে তারা খলিফার ইতাত করেছিল দ্বিতীয় খলিফার যুগে দ্বিতীয় খলিফার ইতাত করেছিল তৃতীয় খলিফার যুগে তৃতীয় খলিফার ইতাত করেছিল তারপরে চতুর্থ খলিফা তো হজরত আলী আলাইসলামকে মেনেছিলেন না তারা তারপরে তো অন্য কেউ খলিফা হয়নি খলিফায় রাশিদিনদের মধ্যে হজরত আলী আলাহ ইসলামকে যখন তারা শেষে মেনেছিল তো আজ পর্যন্ত সেই হজরত আলী আলাহ ইসলামকে মেনে চলা উচিত না অন্যদেরকে মেনে চলা উচিত যেমন নবীর আগে যত নবী এসেছিলেন সমস্ত নবীর যুগে ওই নবীর উম্মতরা নবীকে ফলো করেছেন ঠিক আছে কিন্তু যখন আমাদের নবী এসেছেন তখন এই বিশ্বে কার শরিয়াত চলেছে কার শরিয়াত মেনে চলছেন আপনারা বলুন একবার শেষ নবীর না যাকে শেষ নবী বলে মেনেছেন তার শরীয়ত মেনে চলছেন তার হুকুমের উপর আমল করছেন তো ওইরূপ শেষ খলিফা চতুর্থ খলিফা যাকে মেনেছেন তো তার হুকুম মেনে চলুন তার শরীয়ত অনুযায়ী আমল করুন তবে তো নেজাত পাবেন এই এই যুগে নবীর যুগে আপনারা নিজেরা বলুন আমার মোল্লা মূল মৌলবী মৌলানা ভাইদের কাছে জিজ্ঞাসা করছি যদি এই যুগে আপনি হজরত ঈসা নবীকে ফলো করেন হজরত মুসা নবীকে ফলো করেন হজরত ইউসা ইউনুস নবীকে ফলো করেন ইউসুফ নবীকে ফলো করেন জনাবে নূহ আদম ইব্রাহিম নবী যদি এনাদেরকে ফলো করেন এই যুগে ওনাদের শরীয়তের উপর আমাল করেন আপনার এই দিন ধর্মকে আল্লাহ মেনে নেবে বলুন একবার সবাই বলবে না হুজুর এখন যে শরীয়ত দিন চলছে শেষ নবীর দিন বা শেষ নবী শরীয়ত ওনার আগের সমস্ত শরীয়তকে মনসুখ করা হয়েছে যে নবীর ওপরে আমরা মেনে নিচ্ছি সেই নবী শরীয়তের উপরে যদি আমাল করি তাহলে আল্লাহ মেনে নেবে তো বর্তমান মহান নবী বিশ্বনবী হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লাহ ইসলামের দিন বা শরিয়ত চলছে আর ওনা ওনার প্রতিনিধি হিসাবে বা এই দিনের হেফাজত যারা করেছেন বা করছেন তাঁদেরকে ইমাম বলা হয়েছে নিজের খলিফা বা নিজের প্রতিনিধি বা উম্মতের অভিভাবকের রূপে নবী করিম সাল্লাহ ইসলাম নিজের পরে হজরত আলী হজরত আলী আলাহ ইসলামের মাসুম সন্তানদেরকে ফলো করতে বলে গেছেন সেই হজরত আলী আলাহ ইসলামকে ছেড়ে বা মুসলমানদের পদ্ধতিকে যদি বলি যদি চতুর্থ খলিফাকে ছেড়ে অন্যদেরকে ফলো করেন তো আপনারা কি সঠিক পথের উপরে চলছেন বিবেকের কাছে জিজ্ঞাসা করুন আমি পরিষ্কার বলছি যেমন এই যুগে নবী শরিয়াতকে যদি ছেড়ে অন্য নবী শরিয়াতকে ফলো করেন তো আল্লাহ মেনে নেবে না ওইরূপ এই যুগে যার খেলাফাতি চলছে সে তিনি হচ্ছেন হজরত আলী ও আলীর সন্তানেরা তো এই এনাদের খেলাফতি ছেড়ে যদি অন্যদেরকে ফলো করেন তো আল্লাহ মেনে নেবে কি না সে আল্লাহ জানে আর আপনারা বুদ্ধিজীবী আপনাদের উপরে ছাড়লাম আশা রেখে আপনারা এই জিনিসগুলো বোঝার চেষ্টা করবেন তো ঐরব হজরত আদম আলাহ ইসলাম যিনি প্রথম প্রতিনিধি আল্লাহর খলিফা হয়ে এই জমিনে এসেছিলেন ঐরূপ আল্লাহর তরফ থেকে বহু নবী ও নবীর খলিফারা আমাদের হেদায়ত করেছেন আস্তে আস্তে আমরা সেগুলো জানব বোঝার চেষ্টা করব তানাদের মাধ্যমে আমরা যে হেদায়ত বা শিক্ষা পেয়েছি তার উপরে আমাল করে একটি পবিত্র জীবন একটি সাফল্য জীবন যে জীবনকে আল্লাহ পছন্দ করবে বা যে জীবন থেকে আল্লাহ রাজি হবে সেই জীবন যাপন করার আমরা চেষ্টা করব। এই বলে আজকের বক্তব্য এখানে শেষ করছি ইনশাল্লাহ আগামী এপিসোডে আমি জানাবে শীষ বা ওনার বংশধারী ওনার পরে যিনি নবী হয়েছিলেন সাথে ইদ্রিস নবী আলাইসালামের সম্পর্কে আলোচনা করব। হজরত আদম ইসলামের সম্পর্কে আরও বহু কিছু জানার আছে আপনারা প্রশ্ন করতে থাকবেন আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে উত্তরের মাধ্যমে সব কিছু ক্লিয়ার করতে থাকব বোঝাতে থাকব আশা রাখি আপনারা নিজের প্রশ্নের মাধ্যমে আমাদেরকে সহযোগিতা করতে থাকবেন এই বলে আজকের বক্তব্য এখানে শেষ করছি তবে একটা অনুরোধ আপনারা ইউটিউবে যে চ্যানেল উইন বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কেননা টিভিতে যদি আমার কোনো অনুষ্ঠান আপনারা মিস করে ফেলেন বা যদি সময় না পান তো নিজের মোবাইলে যদি আপনারা চ্যানেল বাংলাকে সাবস্ক্রাইব করে রাখেন তো নিজের ইচ্ছা মতো যখন ইচ্ছা যখন সময় পাবেন আপনারা ইউটিউবে যেয়ে আমার অনুষ্ঠান দেখতে বা শুনতে পারবেন বা নিজেদের প্রশ্নের উত্তর সেখানে পেয়ে যাবেন তাই চ্যানেল উইন বাংলাকে সাবস্ক্রাইব করতে বলবেন না ওয়াকর দাওয়ানা আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন والسلام عليكم ورحمة الله وبركاته